ধূমপান মদ্যপান মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর রেডিও মির্চি বিশেষ নিবেদন the hound of the Baskervilles Bangla অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেতার রূপ Anirban Bhattacharya editing special effects ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মুখ্য ভূমিকায় মীর দ্বীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায় ডাটমো Devonshire England eighteen eighty nine the hound of the Baskervilles তৃতীয় পর্ব স্যার চার্লসের মৃত্যুর তদন্ত করতে বাস্কারভিল হলে আসেন ওয়াটসন প্রথম সন্দেহ হয় হলের বাটলার ব্যারিমোরের ওপর ব্যারিমোরের স্ত্রীর ফুঁপিয়ে কান্না আর মাঝরাতে মোমবাতি হাতে ব্যারিমোরের ঘোরাঘুরির কারণ জানতে ফাঁদ পাতেন ওরা আর সেই ফাঁদেই ধরা পড়ে ব্যারিমোর এত রাতে এখানে তুমি কি করছো ব্যারিমোর স্যার আমি এখানে মানে স্যার আমি রোজ রাতে দেখিনি সব জানলাগুলো বন্ধ আছে কিনা দোতলায় উঠে আগে হ্যাঁ স্যার দেখো হে ব্যারিমোর তুমি সত্যি কথা বলছো না আর সত্যি কথা না জেনে তোমায় আমি ছাড়ছি না বলো কি হচ্ছে এখানে আমি স্যার বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করছিলাম না আমি শুধু এই মোমবাতিটা জানলার সামনে ধরে দাঁড়িয়েছিলাম সে তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন স্যার স্যার দোহাই আপনার হ্যাঁ আমাকে আপনি জোর করবেন না আপনাকে সত্যি আমি বলতে পারবো না বলে বলে বিশেষ ক্ষতি হয়ে যাবে স্যার আমার মন বলছে ও কাউকে কোনো সংকেত দিচ্ছিল হাতে মোমবাতিটা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম জানলার ওপাশে ঘন অন্ধকার চাঁদের আলো প্রায় নেই বললেই চলে দূরে গাছের ফাঁকে হঠাৎ দেখতে পেলাম একটা হলদেটে আলোর বিন্দু জলায় আলো জ্বলছে ও কিছু না স্যার আপনি আমার কথা শুনুন ও ওটা কিচ্ছু না আপনি ঠিক ধরেছেন এই শয়তানটা এখান থেকে কাউকে সিগন্যাল দিচ্ছিল দেখছেন এখানে মোমবাতিটা নড়লে ওখানকার আলোটা নড়ছে কিছু একটা ব্যাপার আছে এই বাড়ি মোট খোলসা করে বলো তো ভাই কি ফোন দিয়ে আঁটছো তুমি এখানে ওই জলায় কে লুকিয়ে আছে তোমার কার সঙ্গে হাত মেলাও তুমি বলবো না আপনাকে এটা আপনার জানার বিষয় নয় তাহলে বেরিয়ে যাও বাড়ি থেকে ঠিক আছে স্যার যদি যেতে হয় চলেই যাব তোমার লজ্জা করে না ব্যারিমোর আমাদের পরিবারের সঙ্গে তোমার পরিবারের এত পুরনো সম্পর্ক আর আজ তুমি এখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো মহিলার গলা পেয়ে পেছন ফিরে দেখি ব্যারিমোর স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার ফ্যাকাশে চোখে মুখে বয়ের ছাপ আরো স্পষ্ট চোখ ছলছল করছে এলাইজা জিনিসপত্রগুলো গুছিয়ে না জন জন শান্ত হও তুমি প্লিজ আমার জন্য তুমি এত বড় ভুল করো না এটার জন্য পুরো আমি দায়ী স্যার হেনরি ওর কোনো দোষ নেই ওকে আমি যা করতে বলেছি ও ঠিক সেটাই করেছে কি হয়েছে সেটা খুলে বলবে কি আমায় কেউ স্যার আমার ভাই ওই জলায় লুকিয়ে আছে ওর কাছে খাবার দাবার কিছুই নেই ওকে তো চোখের সামনে না খেয়ে মরে যেতে দিতে পারি না রাতের বেলায় এই আলোর সংকেত মারফত ওকে জানাই যে খাবার তৈরি ও আলোর সংকেতে জানায় খাবারটা জলার কোন জায়গায় পৌঁছে দিতে হবে তোমার এই ভাই কি তাহলে হ্যাঁ স্যার সেই জেল পালানো আসামি ওর নাম সেলডন স্যার এই জন্যই আপনাকে আমি কিছু বলতে পারিনি স্যার বাবা মার খুব আদরের ছিল স্যালডেন এবং সেই আদরেই বাঁদর হয়ে ওঠে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদ সঙ্গে পড়ল ওর মধ্যে শয়তান বাসা করল তবে দুনিয়ার চোখে ক্রিমিনাল হলে আমার কাছে স্যালডেন কোঁকড়া চুলের ফোলা গালওয়ালা একটা বাচ্চা যার হাত ধরে আমি ঘুরতাম যার সঙ্গে খেলাধুলো করে আমি বড় হয়েছি ও জেনে গেছিল আমি এখানে রয়েছি তাই ও জেল ভেঙে পালায় ও জানতো আমি ওকে ফেরাতে পারবো না আমরাই ওকে এখানে আশ্রয় দিলাম তারপর আপনারা চলে এলেন সেলডন ভাবল জলায় কেউ যায় না ওখানে ও নিরাপদে লুকিয়ে থাকতে পারে প্রতিদিন আমরা মনে প্রাণে আশা করি ওর আলোর সংকেত যেন না দেখা যায় ও যেন অন্য কোথাও চলে যায় কিন্তু আমরা যতদিন এখানে আছি ও আর কোথাও যাবে না আমি ঈশ্বরে বিশ্বাসী স্যার হেনরি আমি আজ পর্যন্ত কোনো দিন একটা মিথ্যে বলিনি আপনি বিশ্বাস করুন আপনাকে যেটা বললাম সেটাই সত্যি জন নির্দোষ ও যা করেছে শুধু আমার মুখ চেয়ে করেছে একথা সত্যি ব্যারিমোর হ্যাঁ স্যার তুমি তোমার বউয়ের অনুরোধ রাখছিলে সেটা কোনো ভুল কাজ নয় আপাতত ঘরে যাও কাল সকালে কথা হবে ব্যারিমোর ও তার স্ত্রী দরজা বন্ধ করে চলে গেলেন দূরে গাছের ফাঁকে তখনও আলোটা জ্বলছে দেখলাম না লোকটা সাহস আছে বলতে হবে হয়তো আলোটা এমনভাবে জ্বালিয়েছে যে শুধু এখান থেকেই দেখা যায় এখান থেকে কত দূরে আপনি আন্দাজ করতে পারেন ক্লেফট দিকে এক বা দেড় মাইল হবে এখান থেকে হয়তো হয়তো অতটাও হবে না ব্যারিমোর তো প্রায় রাতেই ওর জন্য খাবার দাবার নিয়ে যায় তার মানে জায়গাটা খুব একটা দূরে নয় ওই মোমবাতির আলোর আশেপাশে শয়তানটা লুকিয়ে রয়েছে ডক্টর ওয়াটসন আমি কিন্তু ওকে ছাড়বো না আমিও ঠিক তাই ভেবেছিলাম এবং মিসেস ব্যারিমোরের আদরের ভাই বলে তাকে ছেড়ে দেওয়া যায় না ওকে ধরতেই হবে এটাই আমাদের কর্তব্য ডক্টর ওয়াটসন আপনি নিজের রিভলভারটা সঙ্গে নিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গায় পৌঁছতে হবে হতভাগা বাতি নিভিয়ে কখন পালিয়ে যায় তার কোনো ঠিক নেই পাঁচ মিনিটের মধ্যে আমি আর স্যার হেনরি জলার দিকে যাত্রা করলাম অন্ধকার রাত আধখানা চাঁদ আপ্রাণ চেষ্টা করছে মেঘের আড়াল থেকে বেরোতে তাতে চারপাশে যা একটু আলো পাওয়া যাচ্ছে হেমন্তকালের দমকা ঠান্ডা হাওয়া চাপা আর্তনাদ করে বয়ে যাচ্ছে জলার কাছাকাছি যখন পৌঁছই তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হল মোমবাতিটা একটু দূরে তখনও চলছে আপনার কাছে কোনো অস্ত্র আছে একটা হান্টিং ক্রপ আছে ওকে আচমকা গিয়ে ধরতে হবে যাতে ও কিছু করার সুযোগ না পায় তখনই জলার দিক থেকে আসা আওয়াজটা পেলাম যে শব্দ আমি আগে গ্রিমপেন জলার পাশে দাঁড়িয়ে শুনেছি সেই এক রকম শব্দ প্রথমে একটা চাপা ডাক একটা গুমরানো ডাক তারপর আস্তে আস্তে বেড়ে একটা ক্রুদ্ধ চিৎকারে দাঁড়ালো খানিক পরে আওয়াজটা একটা অস্ফুট আর্তনাদ হয়ে গেল ওটা কিসের শব্দ ওয়াটসন জানি না এই শব্দটা জলায় প্রায়ই শোনা যায় এর আগে আমি নিজেও একবার শুনেছি আমি জানি ওটা কিসের আওয়াজ ডক্টর ওয়াটসন ডক্টর ওয়াটসন ওটা একটা হাউন্ডের গর্জন স্যার হেনরির গলার স্বরের ওঠাপড়া দেখেই বুঝতে পারছিলাম অভিশাপের আতঙ্কটা আঁকড়ে ধরেছে তাকে গ্রামের লোক এই আওয়াজের ব্যাপারে কি বলেন ছাড়ুন ওদের কল্পনা শক্তি খুবই প্রখর নেহাতি বাজে গুজব বলুন না ডক্টর ওয়াটসন কথা ঘোরাবেন না লোকে বলে ওটা ব্যাস্কারভিল পরিবারের প্রেত হাউন্ডের ডাক হাউন্ড অফ দ্য ব্যাস্কারভিলস আগের বার যখন আওয়াজটা শুনেছিলাম তখন মিস্টার স্টেপলটন বলেছিলেন এটা কোনো পাখির ডাক হতেই পারে না ওটা কুকুরেরই ডাক আমার পরিবার কি তবে সত্যি অভিশপ্ত আর সেই অভিশাপের পরবর্তী শিকার আমি আপনি এসব বিশ্বাস করেন না ডক্টর বচ্ছেন তাই না না না একদমই করি না লন্ডনে এমন কথা শুনলে আমি পাত্তাই দিতাম না কিন্তু এই অন্ধকারে দাঁড়িয়ে এই নিশ্চুপ ফাঁকা প্রান্তরের ব্যাপারটা যথেষ্ট সত্যি বলে মনে হচ্ছে কাকার মৃতদেহর পাশে একটা বিশাল হাউন্ডের পায়ের ছাপ পাওয়া গেছিল মনে আছে ডক্টর বচ্চন হলে ফিরে যাই চলুন না না না বাড়ি ফেরার প্রশ্নই উঠছে না আমরা খুঁজছি দাগি আসামি প্রেত হাউন্ড খুঁজছে আমাদের দেখি কে কাকে কখন খুঁজে পায় অগত্যা অন্ধকারে যতটা সম্ভব নিঃশব্দে হাঁটতে থাকলাম আমাদের চারপাশে পাথুরে টিলা আমরা অবশ্য মোমবাতির আলোতে দিব্যি দেখতে পাচ্ছিলাম আর খুব বেশি দূরে নয় একটু এগিয়ে দেখলাম মোটা পাথরের একটা ফাটলের মধ্যে মোমবাতিটা জ্বালানো হয়েছে খানিক পরেই দেখতে পেলাম লোকটাকে হলদেটে বিশ্রী একটা মুখ তাতে শয়তানি বুদ্ধির ছাপ স্পষ্ট মানুষ না বলে তাকে দুপে পশুই বলা ভালো এক মুখ নোংরা দাড়ি উস্কো খুস্কো চুল একেবারে দাগি আসামির মুখ প্রাগৈতিহাসিক যুগের সেই আদিম বর্বর মানুষের মতোই দেখাচ্ছিল কয়েদি সেলডনকে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেলডন অস্বস্তিতে রয়েছে হয়তো সে বুঝতে পেরেছে সামনেই বিপদ আর দেরি করা যাবে না আমি এক লাফে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলাম সঙ্গে সঙ্গে স্যার হেনরিও সেলডেন আমাদের দেখে চিৎকার করে উঠল একটা পাথরের টুকরো তুলে ছুঁড়ে মারলো আমার দিকে আমাদের দেখেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করল বুঝলাম এই পাহাড়ি চত্বরের রাস্তাঘাটগুলো তার সবই চেনা একদম ঠিকঠাক জায়গায় পা ফেলছে একবার মনে হলো ওর পায়ে গুলি করে খোঁড়া করে দিই কিন্তু একটা নিরস্ত্র লোকের ওপর রিভলভার ব্যবহার করতে ইচ্ছে করল না কিছুক্ষণ পর সেলডেনকে দেখতে পেলাম একটা বিন্দুর মতো আমাদের থেকে সে অনেকটা দূরে ও পাশের টিলাটায় পৌঁছে গেছে সে ছোটাছুটি করে আমাদের দুজনেরই দম বেরিয়ে গেছিল আর পারছিলাম না পাথরের চাঁইয়ের উপর বসে হাঁপাতে লাগলাম আর ঠিক তখনই ঘটল আর একটা ঘটনা যা কোনো ক্রমেই কম চমকপ্রদ নয় আকাশে এক ফালি চাঁদ উঠেছে হঠাৎ দেখি পাথরের চূড়ায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে একটা লোক ঘন অন্ধকারে তাকে দেখাচ্ছে ব্রঞ্জের মূর্তির মতো না হোমস আমি দেখতে ভুল করিনি লোকটা পাথরের উপর দাঁড়িয়ে জলাভূমির দিকে তাকিয়েছিল এই লোকটা রোগা লম্বা দুহাত মুড়ে চুপ করে দাঁড়িয়ে এক দৃষ্টে জলার দিকে লোকটা যে কি দেখছিল কে জানে স্যার হেনরি যতক্ষণে তাকালেন ততক্ষণে এই লোকটা ওখান থেকে কর্পূরের মতো উপে গেছে একবার ভাবলাম লোকটা কোথায় গেল দেখি কিন্তু শেষ পর্যন্ত গেলাম না আমি প্রচন্ড উত্তেজিত আমি জানতে চাই ওই লোকটা কে অত রাতে সে ওখানে কি করছিল পুলিশের লোক হবে হয়তো সেলডেন পালানোর পর থেকে এই চত্বরে পুলিশের লোক ঠিক ঠিক করছে হোমস তোমার অভাব বোধ করছি দেখো না যদি আসতে পারো তুমি এলে সব থেকে ভালো হয় এবার আর চিঠি না ডায়েরি থেকে পড়ে শোনাবো আমাদের কাহিনী আমি শুরু করছি ষোলোই অক্টোবর থেকে অর্থাৎ জলায় আমার নৈশ অ্যাডভেঞ্চারের পরের দিন সকাল থেকে আধো অন্ধকার কুয়াশায় আচ্ছন্ন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ব্যাস্কারভিল হল ঘিরে রয়েছে একরাশ ধূসর মেঘ মাঝে মধ্যে তাদের ফাঁক দিয়ে দূরে জলাভূমি দেখা যাচ্ছে স্যার হেনরি স্নায়ু এখনো স্বাভাবিক হয়নি বুঝতে পারছি বিপদ ঘনিয়ে আসছে কিন্তু কি রকম বিপদ তা বুঝতে পারছি না হাউন্ড যদি অতি প্রাকৃতিক হয় এ ব্যাপারে মানুষের ভূমিকাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোচের মধ্যে দেখা সেই লোকটা খবরের কাগজ থেকে অক্ষর কেটে লেখা সেই চিঠি এগুলো তো অকাঠ্য প্রমাণ যে কোনো এক ব্যক্তি চান না স্যার হেনরি এখানে আসুন সে কে সে কি লন্ডনে থেকে গেছে নাকি আমাদের পিছু পিছু এত দূর এসেছে গতকাল রাতে জলার ক্লেফট টোরে দেখা রহস্যময় সেই লোকটা আর ইনি কি এক যতটুকু দেখেছি বুঝতে পেরেছি অমন চেহারার কোনো লোককেই আমি এখানে মিট করিনি লোকটা ফ্র্যাঙ্কল্যান্ড ও স্টিপলটনের থেকে অনেকটা লম্বা ব্যারিমোর সেই সময় ব্যাস্কারভিল হলেই ছিল আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটা লন্ডন থেকে আমাদের পেছনে লেগে রয়েছে আপাতত এই লোকটাকে খুঁজে বের করাই আমার মুখ্য কাজ সকালবেলা দেখলাম মিস্টার ব্যারিমোর ও স্যার হেনরি দুজনেই বেশ খানিক্ষণ একান্তে কথা বললেন আমি বিলিয়ার্ডস রুমে ছিলাম ব্যারিমোরের একটা অভিযোগ আছে ওর মতে কাল রাতে ওই কয়েদিটাকে ধরতে গিয়ে আমরা ঠিক করিনি বিশেষত ও নিজেই যখন আমাদের সবকিছু খুলে বলেছিল আমাকে দয়া করে মাফ করবেন স্যার যখন জানতে পারলাম যে আপনারা সেলডেনকে ধাওয়া করছেন তখন ব্যাপারটা খুব খারাপ লাগলো বেচারে এমনিতেই প্রচুর ঝামেলার মধ্যে রয়েছে আমি চাই না যে আমার জন্য ও নতুন করে কোনো মুশকিলে পড়ুক ব্যারিমোর তুমি নিজে থেকে আমাদের কিছু বলনি তোমার কাছ থেকে বা টু বি প্রিসাইস তোমার বউয়ের কাছ থেকে আমরা সত্যিটা আদায় করেছি কিন্তু স্যার জানার পর আপনারা যেটা করেছেন সেটা কি ঠিক আমার স্ত্রী আপনাদের বিশ্বাস করে কথাগুলো বলেছিল ওই লোকটা একটা জেল পালানো আসামি এই চত্বরে কত বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখেছো ওর মতো আর লোককে বিশ্বাস করা যায় স্টেপেলটেনদেরই দেখো না তোমার শ্যালক সেলডেন যদি কোনোদিন ওদের ওপর গিয়ে চড়াও হয় কি হতে পারে ভেবেছ ওই বাড়িতে এক স্টেপেলটেন ছাড়া ওকে আটকানোর মতো কেউ নেই স্যার ও কারো অনিষ্ট করবে না স্যার আমি ওর হয়ে আপনাকে কথা দিচ্ছি আর কটা দিন পর ও এই দেশে কাউকে বিরক্ত করবে না ও সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তো কদিনের ব্যাপার যাহা ছাড়া অব্দি ওকে এখানে লুকিয়ে থাকতে দিন পুলিশ যদি জানতে পারে যে ও জলায় লুকিয়ে রয়েছে তাহলে স্যার আমি আমার স্ত্রী দুজনে বিপদে পড়ে যাব পুলিশ ভেবেছে যে এই কয়েদি পালিয়ে যেতে সফল ওরা তল্লাশিও বন্ধ করে দিয়েছে প্লিজ স্যার প্লিজ কটা দিনের ব্যাপার হার দয়া করে পুলিশকে কিছু জানাবেন না আপনি কি মনে করেন পালিয়ে গেলে ল্যাটা চুকে যাবে এদের ভরণ পোষণের জন্য তো আমাদেরই ট্যাক্স দিতে হয় যত সব যাওয়ার আগে ও কোনো রকম গন্ডগোল পাকাবে না তো না স্যার একদম করবে না সেলেন অপরাধী ঠিকই কিন্তু পাগল নয় নিজের ভালোটাও দিব্যি বোঝে আপনার এই উপকার আমি কখনো ভুলব না স্যার এর বদলে আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন স্যার স্যার আমি কিছু ব্যাপার জানি স্যার আপনাকে আগে জানানো উচিত ছিল স্যার চার্লসের মৃত্যু তুমি জানো তিনি কি করে মারা যান স্যার আমি জানি সে রাতে তিনি কেন গেটের কাছে অপেক্ষা করছিলেন জলার গেটের কাছে এক মহিলার সঙ্গে তার দেখা করার কথা ছিল মহিলার সঙ্গে কাকা নাম জানি না কিন্তু নামের আদাক্ষর এল এল এমনিতেই প্রায় রোজই তার কাছে অনেক চিঠি আসতো মানুষটাও খুব দয়ালু স্বভাবের ছিলেন তাই কেউ বিপদে পড়লেই তাকে জানাতো কিন্তু সেদিন সকালে মাত্র একটা চিঠি ছিল চিঠিটা এসেছিল কুমট্রেসি থেকে খামের উপর মহিলার হাতে লেখা ছিল তারপর স্যার চার্লসের মৃত্যুর পর তার স্টাডিতে আর কেউ ঢোকেনি সপ্তাহখানেক আগে এলাইসা সেখানে যায় ফায়ার প্লেসের কাছে পরিষ্কার করতে গিয়ে ও চোখে পড়ে লোহার ফ্রেমটার দিকে ও পুড়ে যাওয়া কাগজের কটা টুকরো খুঁজে পায় স্যার বোঝা যাচ্ছিল সেটা একটা চিঠির অংশ বেশিরভাগটা পুড়ে গেলেও চিঠির নিচের অংশটা তখনও পড়া যাচ্ছিল লেখা ছিল এই চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেলবেন অবশ্যই দয়া করে আজ রাত দশটায় জলার গিটে অপেক্ষা করবেন আর একদম শেষে সই করা ছিল এল এল আমি বুঝতে পারছি না ম্যারিমো এত ইম্পর্টেন্ট একটা কথা তুমি একদিন বলো নি কেন আমায় স্যার এরপরই আমার গুণধর শ্যালক এসে হাজির হয় আর কি বলবো স্যার আমাদের মানসিক শান্তি একেবারে নষ্ট হয়ে যায় আসলে স্যার চার্লসের মৃত্যুর পর আমরা কিরম দিশেহারা হয়ে গিয়েছিলাম উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন আমার কি মনে হয়েছিল জানেন এই তথ্য ও লাভের চেয়ে ক্ষতি করবে বেশি তাছাড়া এখানে একজন মহিলার নাম জড়িয়ে রয়েছে কিনা ধন্যবাদ ব্যারিমোর তুমি এখন এসো বড় হ্যাঁ স্যার কি ডক্টর ওয়াটসন আলোর খোঁজ পেলেন না মনে হচ্ছে চারপাশে আরো অন্ধকার হয়ে গেল কথাটা আগে হোমসকে জানাই ও হয়তো এমন কিছু একটা ক্লুয়ের জন্যই অপেক্ষা করছে সতেরোই অক্টোবর আজও সারা দিন বৃষ্টি হচ্ছে বারান্দায় বসে জলার দিকে তাকিয়ে ভাবছিলাম সেলডেনের কথা এমন ঠান্ডা টানা বৃষ্টির মধ্যে খাবার দাবার ছাড়া ওই জলায় কাটানো সত্যিই কঠিন কাজ আর ওই লোকটা সেও কি জলায় রয়েছে এই বৃষ্টির মধ্যে সন্ধ্যের দিকে বর্ষাতি চাপিয়ে বেরিয়ে পড়লাম মুখে বৃষ্টির ছাঁট লাগছে রাস্তাঘাটের ভয়ঙ্কর পিছল অবস্থা দিন রাতে লোকটাকে যেখানে দেখেছিলাম পাথরের সেই খাঁজের কাছে গিয়ে দাঁড়ালাম এখানেই দাঁড়িয়েছিল আমাদের রহস্যময় নজরদার সামনেই ছড়িয়ে রয়েছে জলাভূমি আকাশের দিকে তাকিয়ে দেখি আরো মেঘ জমেছে বাঁদিকে তাকালেই চোখে পড়বে ব্যাস্কারভিল হলের লম্বা দুটো টাওয়ার না কারোর কোনো চিহ্নই পেলাম না ওখানে ফেরার পথে ডক্টর মটেমের সঙ্গে দেখা ডক্টর ওয়াটসন দাঁড়িয়ে কেন চলে আসুন আসুন আসুন আমায় কোচে তুলে নিলেন সত্যি ডক্টর মটেমেনের স্বভাবের তুলনা হয় না এখানে আসার পর প্রায় প্রতিদিনই আমাদের খোঁজ খবর নিতেন গাড়িতে অনেক কথা হলো ভদ্রলোকের মন খারাপ ওর সাধের স্প্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেচারা কুকুরটা জলার দিকে চলে গিয়েছিল আমি ভদ্রলোককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম যদিও বেশ ভালো করেই জানি কুকুর আর ফিরে পাবেন না এই কথা সে কথার ফাঁকে জিজ্ঞেস করলাম কোনো মহিলাকে চেনেন কিনা যার নামের আধ্যক্ষ এল এল না এল এল এল এল দাঁড়ান দাঁড়ান একজন আছেন লরা লিওন্স কোন ট্রেসিতে থাকেন মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের কন্যা ফ্র্যাঙ্কল্যান্ড মানে ল্যাফটার হলের ওই আজবাগলা বুড়োটা হ্যাঁ লিওন্স পদবীর এক ছবি আঁকিয়ের সঙ্গে তার বিয়ে হয় সেই শিল্পী জলাভূমি স্কেচ করতে এসেছিলেন তখনই লরার সঙ্গে প্রেম তবে সে কিছুদিন পরই লড়াকে ফেলে কোথায় যেন চলে যায় এদিকে ফ্র্যাঙ্কলেন মেয়েকে আর মেনে নিলেন না অমতে বিয়ে করেছিলেন বলে অন্যান্য কারণও ছিল বোধ এখন মহিলা কুমট্রেসিতে থাকেন বেশ কষ্টে দিন যাপন করেন বলে মনে হয় চলে কি করে ফ্র্যাঙ্কল্যান্ডের কাছ থেকে টাকা পান বোধ কিন্তু সেটা খুব বড় অঙ্কের কিছু নয় একসময় মেয়েটির অবস্থা বেশ খারাপ ছিল তখন স্টেপলটন স্যার চার্লস এরা সাহায্য করেছিলেন আমিও করেছিলাম তবে সাধ্য অনুযায়ী ডক্টর মর্টেমার আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন হঠাৎ লরা লিওন্সকে নিয়ে পড়লাম কেন আমি দিব্যি প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেলাম এমনি এমনি এতদিন হোমসের সঙ্গে ঘর করছি ঠিক করলাম কাল সকালেই একবার কোম ট্রেসিতে যাব শ্রীমতী লরা লিওন্সের সঙ্গে দেখা করার খুব দরকার ডক্টর মর্টেমার আমায় নামিয়ে দিয়ে সহজে ফিরতে পারেননি স্যার হেনরি তাকে নৈশ ভোজের আমন্ত্রণ জানালেন রাতের খাওয়ার পর স্যার হেনরি এবং ডক্টর মর্টেমার তাস নিয়ে বসলেন আমি লাইব্রেরিতে ছিলাম ব্যারিমোর আমার জন্য কফি নিয়ে এলো তোমার গুণধর শ্যালক কি বিদায় হয়েছেন নাকি এখনো জলাতেই জানি না স্যার ও গেলেই বাঁচি তিন দিন আগে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম ব্যাস ওই তারপর আর জানি না সেদিন দেখা হয়েছিল না তবে পরের দিন গিয়ে দেখেছিলাম খাবারটা নেই তাহলে সে এখনো এখানেই রয়েছে তাই হবে যদি না ওখানে ঘাঁটি গেড়ে থাকা অন্য লোকটা তার খাবার না নিয়ে থাকে জলায় সেলডন ছাড়া আর একজন আছে সেটা তুমি জানো হ্যাঁ স্যার দেখেছো কখন না তাহলে সপ্তাহখানেক আগে সেলডনের মুখেই শুনেছি ওই লোকটা ওখানে লুকিয়ে রয়েছে তবে ও বোধহয় আসামি নয় স্যার আমার না ব্যাপারটা বিন্দুমাত্র ভালো লাগছে না ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছি না আমি আপনাকে বলছি ব্যারিমোর আমার এখানে আসার উদ্দেশ্য জানো আমি এসেছি স্যার হেনরিকে রক্ষা করতে সবকিছু খুলে বললে আমারই সুবিধা হবে কি ভালো লাগছে না চারপাশে কি ঘটছে তা তো দেখতেই পাচ্ছেন স্যার জলার দিকে অদ্ভুত প্রাণীর ডাক শোনা যায় অদ্ভুত জিনিস দেখা যায় স্যার একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে একটা মারাত্মক ফাঁদ পাতা রয়েছে কোথাও বিশ্বাস করুন ডাক্তার ওয়াটসন স্যার হেনরি লন্ডনে ফিরে গেলে আমি আমি খুব খুশি হব কিন্তু তোমার কিসের ভয় স্যার চার্লসের মৃত্যু কি স্বাভাবিক ছিল আপনি বলুন তো না না নিশ্চয়ই তার পিছনে একটা কারণ রয়েছে জলের আশপাশের রাস্তাটা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সন্ধ্যের পর ওই রাস্তায় কেউ যেতে চায় না তার উপর জলার ওই লোকটা লোকটা কে ও কি কোনো সুযোগের অপেক্ষা করছে স্যার হেনির নতুন কাজে লোকরা এলে আমি বাঁচবো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব আমি আচ্ছা ওই জলার লোকটা সেলডন কি জানে লোকটা কোথায় লুকিয়ে রয়েছে বা কেন লুকিয়ে রয়েছে বিশেষ কিছু জানে না ওই এক দুবার দেখেছে লোকটা বেশ ধুরন্ধর ও প্রথম ভেবেছিল পুলিশ তারপর দেখলো না লোকটার অন্য কোনো মতলব রয়েছে দেখতে নাকি নিপাট ভদ্রলোক দয়ালু স্বভাবের কিন্তু সে যে ওখানে কি করছে ঈশ্বর জানেন পাহাড়ের ঢালে আদিম মানুষের যে পাথরের ঘরগুলো রয়েছে ও তারই একটাতে থাকে আর খাবার দাবার কে এক ছোকরা নাকি ওর জন্য খাবার আর অন্য জিনিসপত্র এনে দেয় আমার মন বলছে ওর সব কিছু কোন ট্রেসি থেকে আসে ঠিক আছে ব্যারিমোর এখন এসো এ বিষয়ে পরে কথা বলবো ব্যারিমোর চলে যাওয়ার পর আমি ঘরে ফিরে এলাম জানলার ঘষা কাঁচের মধ্যে দিয়ে খানিক তাকিয়ে রইলাম আজ রাতটা সত্যি ভয়ঙ্কর এক নাগাড়ে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া একজনের অনিষ্ট করার ইচ্ছে কোন পর্যায়ে পৌঁছলে একজন মানুষ এমন এক ভয়ঙ্কর জায়গায় একা দিন কাটাতে পারে কিন্তু কেন জলার মাঝখানে একটা পাথরের কুটিরে আছে ওই লোকটা আর ওর সঙ্গে আমার সব প্রশ্নের উত্তর আমার সামনে দুটো চ্যালেঞ্জ ছিল এক কুম ট্রেসির লরা লিয়ন্স যার সঙ্গে দেখা করার জন্য স্যার চার্লস জলার গেটে অপেক্ষা করছিলেন আর দু নম্বর জলার সেই লোকটা যে পাহাড়ের কোলে পুরনো একটা পাথরের কুটিরে থাকে আগের রাতে স্যার হেনরিকে লরা লিওন্সের সম্বন্ধে কিছুই বলতে পারিনি পরদিন সকালবেলায় তাকে খবরটা দিলাম প্রথমে রাজি থাকলেও স্যার হেনরি শেষ পর্যন্ত আমার সঙ্গে আর কুম ট্রেসি গেলেন না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ভয়েই হয়তো কুম ট্রেসি পৌঁছে লরা লিওন্সের ঠিকানা খুঁজে পেতে দেরি হল না মোটামুটি ভালো জায়গায় তার অফিস বসার ঘরে ঢুকে দেখি রেমিংটন টাইপরাইটারের পেছনে এক মহিলা বসে কাজ করছেন মিষ্টি হেসে উঠে দাঁড়িয়ে দেখলেন আমি অচেনা মানুষ সঙ্গে সঙ্গে তার মুখটা গম্ভীর হয়ে গেল ভদ্রমহিলা কি কারোর জন্য অপেক্ষা করছিলেন ডাকসাইটে সুন্দরী বাদামি চুল আর চোখ তার চেহারায় যোগ করেছে দুর্নিবার আকর্ষণ কিন্তু তাও তার চেহারায় একটা রুক্ষ ভাব রয়েছে ইস্পাত কঠিন দুই চোখ পাতলা দুটো ঠোঁট বলছে মহিলা নেহাত সুবিধের নন হ্যাঁ বলুন কি ব্যাপার আমি আপনার বাবাকে চিনি দেখুন বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বাবার বন্ধুদের সঙ্গেও নয় স্যার চার্লস এবং আরো কয়েকজন না থাকলে ম্যাডাম আমি স্যার চার্লসের ব্যাপারেই আপনাকে কটা কথা জিজ্ঞেস করতে এসেছি বললাম তো আমি ওর কাছে ভীষণ কৃতজ্ঞ তার সাহায্যেই আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আপনার সঙ্গে স্যার চার্লসের কি নিয়মিত যোগাযোগ ছিল এই ধরনের প্রশ্নের মানে কি যাতে আপনার নামে কোনো কেচ্ছা না রটে হলে কি হবে ভালো করেই জানেন তো বলুন আপনি কি চিঠি মারফত স্যার চার্লসের সঙ্গে যোগাযোগ রাখতেন মাঝে মাঝে স্যার চার্লসকে ধন্যবাদ জানিয়ে দু একটা চিঠি লিখেছি ঠিক কবে লিখেছেন মনে আছে মানে চিঠিগুলোর তারিখ না আপনার সঙ্গে ওর মুখোমুখি দেখা হয়েছে দু একবার মাঝে কুম ট্রেসিতে এসেছিলেন আসলে উনি আড়ালে থেকে লোকে সাহায্য করতে পছন্দ করতেন আপনার সঙ্গে স্যার চার্লসের বিশেষ যোগাযোগ ছিল না বেশি দেখা সাক্ষাৎ হতো না তাহলে আপনার অসুবিধার কথা তিনি জানলেন কি করে আপনাকে সাহায্যই বা করলেন কেন আমার সমস্যার কথা আরো অনেকেই জানেন তারাই একজোট হয়ে আমায় সাহায্য করেন মিস্টার স্টেপলটনও ছিলেন স্যার চার্লসের ঘনিষ্ঠ বন্ধু সত্যি ওনার মতো সজ্জন ব্যক্তি দুটো হয় না তো স্টেপলটনের কাছ থেকে স্যার চার্লস আমার কথা জানতে পারেন আপনি কি কখনো স্যার চার্লসকে চিঠি লিখে দেখা করতে বলেছিলেন আচ্ছা কি কি হচ্ছে এটা হ্যাঁ তখন থেকে যা প্রাণ চায় আমাকে বলে যাচ্ছেন মাফ করবেন ম্যাডাম কিন্তু প্লিজ বলুন আপনি কি চিঠি লিখে তাকে দেখা করতে বলেছিলেন না কখনোই না এমনকি স্যার চার্লস যেদিন মারা যান সেদিনও নয় তীর ঠিক জায়গায় লেগেছে এক ঝটকায় শ্রীমতী লিয়ন্সের মুখ রক্ত শূন্য হয়ে গেল শুকনো দু ঠোঁট নেড়ে তিনি কি বললেন সেটা শুনতে পেলাম না তবে ঠোঁটটা নাড়া দেখে বুঝতে পারলাম তিনি না বললেন আমি নিজের টেক্কাটা আবার খেললাম হয়তো মনে করতে পারছেন না চিঠির শেষ কটা লাইন মনে করিয়ে দিন এই চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেলবেন অবশ্য দয়া করে আজ রাত দশটায় জলার গেটে অপেক্ষা করবেন দোহাই আপনার আমার কথা ফেলবেন না কিছু মনে পড়ছে একবার মনে হলো ভদ্রমহিলা বুঝি জ্ঞান হারিয়ে ফেলবেন কোন রকমে নিজেকে সামলে নিলেন যদিও কেন ভুল কি লিখেছি তাহলে স্বীকার করছেন আপনি ওই চিঠি লিখেছিলেন হ্যাঁ হ্যাঁ লিখেছিলাম একশো বার লিখেছিলাম এতে লজ্জা পাওয়ারই বা আছে ওনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম তাই দেখা করতে চেয়েছিলাম অত রাতে হ্যাঁ কারণ পরদিনই স্যার চার্লসে লন্ডন যাওয়ার কথা ছিল এবং বেশ কয়েক মাস আর তার দেখা পেতাম না কিন্তু ব্যাস্কারভিল হল থাকতে হঠাৎ বাগানে একজন ব্যাচেলরের বাড়িতে এত রাতে যাওয়াটা ভালো দেখাতো না তাই হুম ঠিক আছে তো তারপর আমি যাইনি দেখা করতে কি বলছেন কি আমি আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি সে রাতে আমি স্যার চার্লসের সঙ্গে দেখা করতে যাইনি আমার একটা কাজ পড়ে গিয়েছিল কি কাজ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে আমি বলতে পারবো না আপনি স্বীকার করছেন আপনার সঙ্গে স্যার চার্লসের দেখা করার কথা ছিল এমন এক জায়গায় এমন এক সময় যেখানে তার মৃত্যু হয় আর আপনি বলছেন আপনি দেখা করতে যাননি না যাইনি বললাম তো আপনি কিন্তু খুব বড় ঝুঁকি নিচ্ছেন মিসেস লিওন্স সব কথা খোলাখুলি না বলে আপনি নিজেকে আরো ঝামেলায় ফেলছেন সব কথা পুলিশকে জানালে বুঝতে পারছেন তো আর আপনি যদি নির্দোষ হন তাহলে প্রথমেই চিঠি লেখার কথা অস্বীকার করলেন কেন আমি আমি চাইনি কোনো কেচ্ছা হোক আচ্ছা চার্লসকে চিঠিটা পুড়িয়ে ফেলতে বলেছিলেন কেন সেটা আপনি চিঠিটা পড়লেই বুঝতে পারবেন আমি চিঠিটা পড়িনি তাহলে আমার লেখা লাইনগুলো এটা বললেন কি করে শেষ অংশটা শুধু পড়তে পেরেছিলাম চিঠির বাকি অংশটা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পড়ার যোগ্য ছিল না প্লিজ বলুন ওতে এমন কি ছিল যা আপনি অন্য কাউকে জানতে দিতে চাননি সরি ওটাও আমার ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপারে তদন্ত যদি পুলিশ করে তাহলে ভালো হবে কি আপনি আমার বিয়ের কথা জানেন শুনেছি তাহলে তো এটাও জানেন যে আমার বিয়েটা সুখের হয়নি স্বামীর অত্যাচার আমি আর সহ্য করতে পারিনি অথচ অথচ আইন ওর দিকে যে কোনোদিন ও হয়তো আইনের ফিকিরে আমার বাধ্য করবে ওর সঙ্গে গিয়ে থাকতে কিন্তু সেটা সম্ভব নয় আমি হঠাৎই জানতে পারি যে কিছু টাকা পয়সা দিলে মুক্তি পাবো তাই স্যার চার্লসকে চিঠি লিখেছিলাম স্যার চার্লস বড় মনের মানুষ ছিলেন ভেবেছিলাম ওকে টাকাটা দিতে অনুরোধ করব তাহলে আপনি গেলেন না কেন আসলে তার মধ্যে অন্য একজন আমায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তাহলে স্যার চার্লসকে ব্যাপারটা জানালেন না কেন তাই ভেবেছিলাম কিন্তু পরদিন খবরের কাগজে ওনার মৃত্যু সংবাদটা পড়ি মিস লরা লিয়ন্স সত্যি কথা বলছেন ঠিকই কিন্তু পুরো সত্যিটা বলছেন না তিনি আরো অনেক কথা জানেন আমি নিশ্চিত যেগুলো জানতে পারলে প্রমাণিত হবে যে তিনি পুরোপুরি নির্দোষ নন তাছাড়া স্যার চার্লসের মৃত্যুর পর তিনি এত চুপচাপই বা কেন বিরক্তি লাগছিল হতাশা আবার রহস্যভেদের খুব কাছাকাছি পৌঁছে ধাক্কা খেলাম এখানে তো কিছু পেলাম না তাহলে দু নম্বর রহস্যের খোঁজ করি জলার সেই রহস্যময় লোকটা ব্যারিমোরের কথা বিশেষ কাজ দেয়নি তিনি বলেছিলেন লোকটা আদিম মানুষের সেই পাথুরে ঘরেই আস্তানা গেড়েছে কিন্তু ফেরার পথে দেখলাম এখানে প্রত্যেক টিলার ঢালেই এমন পাথুরে ঘর আছে ঠিক করলাম সেদিন রাতে লোকটাকে যেখানে দেখেছিলাম তার আশেপাশে খোঁজ করব একটাতে তো লোকটাকে পাবই হাতে পেলে বাছাধনের রেহাই নেই সব কথা ওর পেট থেকে বের করে ছাড়ো দরকার হলে আমার রিভলভারের জোরে যদি লোকটার বাসস্থান খুঁজে পাই এবং সে সময় সে যদি সেখানে না থাকে তবে ওর ঘরেই অপেক্ষা করব যতক্ষণ না ও ফেরে হোমস ও নাগাল পায়নি তাই ওকে পাকড়াও করাটা আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জ গুরুদেবের সম্মান তো আমারও সম্মান হঠাৎ দেখলাম ভাগ্য সুপ্রসন্ন সে সুযোগ এলো মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের হাত ধরে বাড়ি ফেরার পথে তার সঙ্গে দেখা ডক্টর ওয়াটসন কেমন আছেন আর ঘোড়াগুলোর অবস্থা দেখেছেন ওদের একটু বিশ্রাম দিন আসুন এক পেলা ওয়াইন খেয়ে সেলিব্রেট করা যাক সব কিছু জানলে আপনি আমায় অভিনন্দন জানাবেন আজ দুটো মামলায় জিতেছি প্রথমটা ওই বুড়ো মিডলটনের বিরুদ্ধে বলেছিল এটা ওর জায়গা ওখান দিয়ে যাওয়া যাবে না এমন দাওয়াই দিয়েছি না আর দু নম্বর জয় পেয়েছি ওই ফার নর্থের অশিক্ষিতগুলোর বিরুদ্ধে ফার নর্থের ঘাস জমিতে ওখানকার মানুষ প্রায় পিকনিক করতে যায় আর সুন্দর জায়গাটা কাঠ পুড়িয়ে কাগজ ছুড়িয়ে নোংরা করে পরিবেশও তো খেয়াল রাখতে হবে আজ থেকে সব বন্ধ কিন্তু এগুলো করে কি লাভবান আপনি কি বলছেন ডক্টর ওয়াটসন জনগণের প্রতি আমার তো একটা কর্তব্য রয়েছে এসব কাজ করতে গিয়ে প্রচুর ভুগতে হয় প্রচুর ধাক্কা খেতে হয় কিন্তু কর্তব্য তো পালন করতেই হবে আপনাকে একটা কথা বলি আমি জানি ওরা কাকে খুঁজছে আমি এও জানি সে কোথায় আছে কিন্তু শয়তানগুলোকে কোনো মতেই তা বলবো না জলায় কোনো পোচারকে দেখতে পেলেন নাকি দূর মশাই সেই জেল পালানো কয়েদির কথা মনে আছে আপনি জানেন সে কোথায় আছে বাসা কোথায় জানি না কিন্তু কোন দিকে খুঁজলে পাওয়া যাবে জানি কোথা থেকে খাবার দাবার পায় কে তাকে সাহায্য করে সেটা জানতে পারলেই তো ওর জন্য যে খাবার দাবার নিয়ে যায় তাকে আমি নিজের চোখে দেখেছি একটা ছোকরা আমার ছাদে টেলিস্কোপ বসিয়েছি জানেন তো রোজ ঠিক একই সময় একই রাস্তায় ও খাবার নিয়ে যায় ওখানে ওই কয়েদি ছাড়া আর কে আছে খাবার খাওয়ার মতো এমনও তো হতে পারে কোনো চাষির ছেলে তার বাবার জন্য রাতে খাবার দাবার নিয়ে যাচ্ছে ওখানে চাষের জমি এই জলায় ওটাই হচ্ছে সব থেকে রুক্ষ অনুর্বর জায়গা ওখানে কোন চাষি নিজের খামার বাড়ি গড়বে আপনি তো মশাই বোকার মতো কথা বলছেন না আসলে আমি এদিককার ব্যাপার স্যাপার তেমন ভালো জানি না তাই ডক্টর ওয়াটসন আমি এই এলাকা হাতে তালু মতো চিনি ভেবে দেখুন না রোজই ছেলেটা খাবারের পুঁটলিটা নিয়ে যায় কখনো কখনো ওকে দিনে দুবারও দেখা যায় আমার ধারণা এক সেকেন্ড ডক্টর ওয়াটসন একবার তাকিয়ে দেখুন তো জলার দিকে কেউ যেন কোথাও যাচ্ছে ভুল দেখছি না তো আমি মাথা ঘুরিয়ে ডাইনিং রুমের জানলা দিয়ে দেখলাম জল আর ধূসর সবুজ ক্যানভাসে যেন একটা কালো বিন্দু ঘোরাফেরা করছে এখান থেকে মাইল খানিক দূরে তো হবেই মিস্টার ফ্র্যাঙ্কলিন প্রচন্ড উত্তেজিত হয়ে আমার হাত ধরে টানলেন এক্ষুনি চলুন আমার সঙ্গে নিজের চোখে দেখবেন চলুন তাড়াতাড়ি ছাদে উঠে এলাম ট্রাইপডের উপর একটি শক্তিশালী টেলিস্কোপ বসানো রয়েছে আসুন তাড়াতাড়ি দেখে যান ডক্টর ওয়াটসন টেলিস্কোপ দিয়ে দেখলাম এক ছোকরা কাঁধে একটা ছোট পুটলি নিয়ে টিলার গা বেয়ে উঠছে টিলার এক প্রান্তে এসে ছেলেটা একবার এদিক ওদিক তাকালো দেখে নিল তাকে কেউ লক্ষ্য করছে কিনা তারপর পাথরের আড়ালে উধাও হয়ে গেল ছেলেটার গতিবিধির মধ্যে এমন একটা গোপনীয়তা ছিল যেটা খুব একটা সুবিধের নয় কি বুঝলেন ডক্টর বর্ষা আমি ঠিক তো কিন্তু কাউকে কিচ্ছু বলবেন না আমার সঙ্গে ওরা এত বাজে ব্যবহার করেছে ভাবতে পারবেন না এবার বেটাটা বুঝবে খুঁজে মরুক ওরা আমি দেখলাম বেগতিক বুড়ো এখন বোতল নিয়ে বসলে বেরোনো মুশকিল হবে অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে বেরোলাম বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম কিন্তু ফ্র্যাঙ্কল্যান্ডের নজরের আড়াল হওয়া মাত্রই আমি জলার রাস্তা ধরলাম যে পাথুরে টিলার উপর ছেলেটা উধাও হয়েছিল সেদিকে আজ লোকটাকে খুঁজে বের করতেই হবে এমন সুযোগ হারালে চলবে না টিলার উপর যখন পৌঁছলাম তখন সূর্য ডোবার মুখে অন্ধকার নামবে এবার উত্তেজনায় কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে আমার টিলার একটা খাঁজে কয়েকটা পাথরের ঘর গোল করে ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে একটাই দেখলাম নতুন করে ছাদের ব্যবস্থা করা রয়েছে কেউ যদি নাই থাকে তাহলে আবহাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার কি দরকার কোনো সন্দেহ নেই এটাই সেই ঘর এখানকার বাসিন্দাকেই আমি খুঁজছি বাচ্চা ছেলেটাকে কোথাও খুঁজে পেলাম না যাই হোক আর কিছুক্ষণ অপেক্ষার পরেই সব রহস্যের অবসান হবে খুব সাবধানে ঘরটার দিকে এগোলাম একটা বেড়ার দরজাও রয়েছে দেখলাম লোকটা কি ঘরেই আছে নাকি পাথরের ঘরের দিকে রাস্তাটা দেখে মনে হলো এখানে মানুষের যাতায়াত আছে সিগারেট ধরিয়েছিলাম একটু আগে সেটা ফেলে দিলাম রিভলভার বাগিয়ে এক ঝটকায় ঘরে ঢুকলাম চারপাশ ফাঁকা লোকটা ঘরে নেই ঘরের একদিকে একটা বড় পাথরের খণ্ড তার উপর দেখলাম ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে বিছানাপত্র মুড়ে রাখা রয়েছে একটা অস্থায়ী ফায়ার প্লেসে ছাই জমে রয়েছে ঘরের এক পাশে একরাশ টিন দেখে মনে হলো লোকটা এখানে বেশ কিছুদিন যাবৎ রয়েছে এছাড়া চোখে পড়ল রান্নার বাসন কোষণ এক বালতি জল পানীয়র বোতলও চোখে পড়লো ঘরের মাঝখানে আর একটা বড় পাথরের টুকরো সেটা টেবিলের কাজ করে তার উপর একটা কাপড়ের পুঁটলি রাখা রয়েছে এই পুঁটলিটাই একটু আগে সেই ছোকরার ঘাড়ে দেখেছিলাম কাপড়ের পুঁটলিটা খুলে দেখলাম তাতে খাবার দাবার রয়েছে সেগুলো সরাতেই এক রাশ কাগজ বেরোলো তাতে পেন্সিল দিয়ে লেখা রয়েছে ডক্টর ওয়াটসন আজ কুম্ভ ট্রেসি গিয়েছেন লেখাটা পড়ে স্তম্ভিত হয়ে গেলাম স্যার হেনরি নয় লোকটা আমায় নজরে রেখেছিল নিজে হয়তো আমায় ফলো করেনি কিন্তু লোক লাগিয়েছিল সেই ছেলেটাই হয়তো আমার পেছনে লেগেছিল তার মানে তো আরো অন্য অনেক খবর পেয়ে থাকবে সে চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না বোঝাই যাচ্ছে লোকটা যথেষ্ট কঠিন ধাতুতে করা আর সে একটা স্থির উদ্দেশ্য নিয়েই এসেছে ঠিক করলাম ঘরের এক কোণে লুকিয়ে থাকব লোকটা দেখা না পেলে উঠছি না আমি এখান থেকে আজ আমার ধৈর্যের শেষ নেই তারপরই পেলাম সেই আওয়াজ পায়ের আওয়াজ নুড়ি পাথরের ওপর বুটের আওয়াজ আওয়াজটা ক্রমশ কাছে আসছে আরো কাছে বুটের আওয়াজ আরো স্পষ্ট হচ্ছে ঘরের কাছে এসে পায়ের আওয়াজটা থামল খানিক দাঁড়াল তারপর আবার পায়ের আওয়াজ বেড়ার দরজাটা খুলে গেল দরজার সামনে একটা ছায়া আর তারপর আমার অতি পরিচিত কণ্ঠে সেই ছায়া মূর্তি বলল ও হে ওয়াটসন আজকে সন্ধ্যাটা বড় সুন্দর বেরিয়ে এসো the hound of the Baskervilles তৃতীয় পর্ব মূল রচনা স্যার কনন ডয়েল বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেদার রূপ অনির্বাণ ভট্টাচার্য অভিনয় Sherlock Holmes Mir doctor Watson Dwip doctor Mortimer Somak Barrymore Jagannath Basu Mrs Barrymore Labanya Laura Lyons Indrani mister Franklin Shankari Prasad Mitra এবং sir Henry Baskerville Parambrata Chattopadhyay editing special effects ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার সহযোগী পরিচালক অভিষেক ব্যানার্জি সমগ্র পরিকল্পনা ও পরিচালনা Indrani radio Mirchi ninety eight point three F M এর বিশেষ নিবেদন the hound of the Baskervilles